বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমেদহু ওয়া ওনস্তফিরুহ আম্মা বাদ ইস টিভি বাংলার দর্শক শ্রোতা আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ অনুগ্রহে আমরা আবারও আপনাদের সামনে একটি আয়োজন নিয়ে ফিরে আসছি দূরেও কাছে বসে দূরদর্শনের সামনে যারা আমাদের আয়োজন উপভোগ করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আলোচ্য বিষয়টিকে স্মরণ করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আধুনিকতা নব্য জাহিলিয়াতের প্রতিরূপ অতি আধুনিকতার নামে আজকে শরিয়াতের যে সমস্ত বিধানগুলো ছিল সেগুলো পালন করতে গিয়েও আমরা জাহিলিয়াতের ভিতরে নিমজ্জিত হয়ে যাচ্ছি যেমন ধরুন বলা যায় বিবাহ সাদী বৈবাহিক বন্ধন নারী পুরুষের এটা ইসলাম অনুমোদিত একটি নিহায়ত ধর্মীয় বিষয় যা ইসলামী শরিয়াত সুস্পষ্ট আনুষ্ঠানিকতার মাধ্যমে সম্পন্ন করার জন্য আমাদেরকে আদেশ করেছে অথচ সেখানে আজকে ঢুকে পড়েছে বিভিন্ন ধরনের জাহিলি প্রথা আমরা আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে এ মর্মে আজকে কিছু শুনব শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে আছেন প্রাজ্ঞ আলোচক শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত এবং রয়েছেন পিস টিভি বাংলার নিয়মিত আলোচক শেখ শহীদুল্লাহ খান মাদানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এবং উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সমন্বিত দর্শক শ্রোতা আসুন আমরা আলোচনায় প্রবৃত্ত হচ্ছি জি শেখ শহীদুল্লাহ খান মাদানি বিবাহ সাদিতে আজকে যে নব্য জাহিলিয়াতের রূপরেখা পরিদৃষ্ট হচ্ছে এ ব্যাপারে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলো আলহামদুলিল্লাহ রবিল ওসলাত ওসালাম আলা আবদুল্লাহ ও রসুলহি মোহাম্মদ ও আলা আলহি ও সাহবিহি আজমাইন আম্মাবাদ আসলেই আজকে বিবাহ সাদী এ বিষয়গুলি আদৈন্যকে তার নামে জাহেলিয়াতি কর্মকাণ্ড পর্যায়ক্রমে যেন ছেয়ে যাচ্ছে আমাদের মনে রাখা উচিত যে বিবাহ ইসলামের নতুন কোনো বিষয় নয় এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবাদত ইসলামের একটি গুরুত্বপূর্ণ কাজ যে অংশ ইসলামের একটি গুরুত্বপূর্ণ মানুষের জীবনের যেমন গুরুত্বপূর্ণ অংশ ইসলামের আলোকে তেমনইভাবে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি অংশ যা স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম নিজের জীবনে একাধিকবার সম্পাদন করেছেন খোলাফায় রাশিদিন করেছেন সাহাবাই কেরামগণ সুতরাং আজকে আধুনিকতার নাম দিয়ে জাহিলেতে কর্মকাণ্ডে ফিরে যাওয়া কোনো সুযোগ নেই সুযোগ নেই এটি আমরা বলছি এটা ইসলামের কথা কিন্তু বাস্তবে মানুষ সেদিকেই মোড় নিচ্ছে মানুষ আধুনিকতার নাম দিয়ে সেদিকেই ফিরে যাচ্ছে আপনার বক্তব্যের ভিত্তিতে আমরা বুঝতে পারলাম যে এটাও ইসলামের একটি বিধান একটি শাশ্বত বিধান অবশ্যই বৈবাহিক কর্মকাণ্ড কিভাবে সম্পন্ন হবে তো আমরা শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের কাছে জানতে চাইব যে ইসলামিক নীতিতে বিবাহ কার্য সম্পন্ন করার বিষয়াবলী যদি একটু দর্শক শ্রোতার উদ্দেশ্যে উল্লেখ করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাতাম আলাম আল্লাহ নবী বাদা বিবাহ বিষয়টি শরীয়তে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা পুরুষ ও নারীর পুরো একটা জীবন নির্ভর করে এই বিধানের ওপরে এবং যার বাস্তবতা আল্লাহ রসুল করেছেন আল্লাহ তালা এভাবে বিধান স্পষ্টভাবে দিয়েছেন যে আল্লাহ তালা বলেন ফানকেহু হুন্না ইদিনে আহলে হিন্না তোমরা তাদেরকে বিবাহ করো মেয়েদেরকে বিবাহ করো তাদের অভিভাবকের অনুমতি সাপেক্ষে তাহলে বিবাহ করার ব্যাপারে একটা বিধান পাওয়া যাচ্ছে যে অভিভাবকের অনুমতি নিয়ে বিবাহ করতে হবে অভিভাবক বা অলির অনুমতি অলির অনুমতি নিয়ে বিবাহ করতে হবে বিবাহ করার ব্যাপারে আর একটা বিধান রাসুল সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে বিবাহ করার পূর্বে আল্লাহ রসুল দেখতে বললেন যে এক সাহাবি বললেন যে তুমি আনসারি মহিলাদের বিবাহ করেছো তাদের দেখেছো তাদের চোখে কিছুটা দোষ থেকে যায় পরে তোমার আপত্তির কিছু থেকে যেতে পারে দেখে নাও রাসুল সাল্লি সাল্লাম যিনি বিবাহ করবেন তাকে মেয়ে দেখে বিবাহ করার জন্য বললেন তাহলে দেখার বিষয়টি শরীয়ত একটি অনুমোদিত বিষয় এরপরে বাস্তবায়নে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালন বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা নেকাহ ইল্লাবে অলিন অভিভাবক ছাড়া বিবাহ হয় না আর দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না তাহলে বিবাহের জন্য অভিভাবক লাগবে এবং বিবাহের জন্য দুইজন সাক্ষী লাগবে অভিভাবকের অনুমতি নিয়ে বিবাহ করতে হবে পুরুষকে সাথে সাথে দেখে বিবাহ করতে হবে এই বিষয়গুলি শরীয়তে স্পষ্ট বোঝা যায় দেখার বেলাতে আমরা লক্ষ্য করি বলতে যাচ্ছি যে মোটামুটি একটা বিধান বোঝা যাচ্ছে সাথে সাথে আর একটা বিধান বোঝা যাচ্ছে যে বিবাহের অনুষ্ঠানে যেসব মেয়েরা বয়স প্রাপ্ত নয় যারা কম বয়সের মেয়ে তারা কিছু দফ বাজাতো বিবাহের বৈঠকে দফ বলতে যার একদিকে চামড়া থাকে একদিকে চামড়া থাকে না খোলা কিছু বাচ্চা মেয়েরা সেখানে আনন্দ করবে এরকম একটা বিষয় বিবাহের অনুষ্ঠানে থেকে গেছে এই সংক্ষিপ্ত বিবরণে বুঝতে পারছি যে বিবাহের জন্য প্রথমত জরুরি মেয়ের অভিভাবকের অনুমতি অনুমতি জি দ্বিতীয়ত জরুরি মেয়েকে দেখে বিবাহ করতে হবে পাত্রপাত্রী পরস্পরে দেখবে তারপরে যেটা জরুরি সেটা হচ্ছে একজন পিতা ইচ্ছা করলেই মেয়ের বিবাহ দিতে পারে না দুজন সাক্ষী লাগবে এখন একটা মোটামুটি নিয়ম ছিল আর আল্লাহ রসুল বিবাহের ব্যাপারে খুদ্া পড়েছেন আগে খুদ্া তিনটি আয়াত আমরা যেটা পড়ে থাকি যে তিনটি আয়াত পড়ার হাদিস পাওয়া যাচ্ছে এবং হামদ সলাতের হাদিস পাওয়া যাচ্ছে এরপরে হামদ সলাতের পরে কিছু কথা আল্লাহ রসুল বলতেন সেটা পাওয়া যাচ্ছে পড়ার পরে ফা কাল্লামা তিনি কথা টথা বললেন আমরা এই সার্বিক ভিত্তিতে যেটা বলতে চাচ্ছি যে বিবাহের বিষয়টি স্পষ্ট হতে হবে কেউ গোপনে বিবাহ করতে পাবে না এবং দেখে শুনে বিবাহ করতে এবং বিবাহের বাস্তব বৈঠক হবে একটি বিষয় আমি একটু জিজ্ঞাসার আলোকে বলবো শেখ আপনিও এ ব্যাপারে সুচিন্তিত মতামত দান করতে পারেন যে এই যে পাত্র পাত্রী দর্শনের সময় জি বন্ধু বান্ধব বা যারা মহরেম নয় তাদেরকে নিয়ে যে দেখা দেখির একটা প্রথা পাক ভারত উপমহাদেশে প্রচলিত সেটাই আমি স্মরণ করছিলাম হ্যাঁ, জি একটু এ ব্যাপারে আসলে এখানে যেগুলি মহতারাম সুন্দরভাবে নিয়মগুলি বললেন তার সাথে আমরা এখন সংযুক্ত করব যেগুলি আজকে আধুনিকতা বিষয়ে সংযুক্ত হয়েছে সেগুলির মাঝে প্রথমেই ধরুন পাত্রী দেখার ক্ষেত্রে মেয়ে দেখার ক্ষেত্রে আসলে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম মেয়ে দেখার অনুমতি দিয়েছেন কিন্তু অনুমতি দিলেন কাকে ছেলের বাবাকে ছেলের বন্ধুকে ছেলের ভাইকে না কাউকে না অনুমতি দিলেন যে বিয়ে করবে তাকে সুতরাং আমাদের সমাজে আজকে মেয়ে দেখার নাম দিয়ে যে বিশাল আনুষ্ঠানিকতা হয়ে থাকে সেখানে সে অবাধে নারী পুরুষের বিচরণ তো হয় বরং সেই মেয়েকে দেখতে যাওয়ার ক্ষেত্রে ছেলের পক্ষ থেকে দুই চার দশ বিশ জন মানুষও যায় তারা দেখতে যায় সকলেই আবার দেখতে যাওয়ার কেন্দ্র করে সেখানে তার আগে একটা আংটি পরানো বিষয় বা এঙ্গেজমেন্ট বলে যেটাকে ইত্যাদি সমস্ত যেগুলি করা হয় এগুলি সম্পূর্ণ খ্রিস্টানদের থেকে অথবা অমুসলিম মুশরেক প্রতিমা পূজারীদের থেকে তাদের থেকে আসা এই সমস্ত সভ্যতা এগুলি অবশ্যই জাহেলিয়াতি বিষয় এটি অবশ্যই বর্জনীয় সুন্দর আলোচনা ধন্যবাদ আপনাকে শেখ আব্দুল জগবিন এ ব্যাপারে আরও একটা নিয়ম বা সামাজিক প্রথা অনুশীলিত হয়ে থাকে এদেশের মাটিতে সেটা হলো যে গায়ে হলুদ সম্পর্কে ইসলাম জি আলহামদুলিল্লাহ এটা বিবাহের ব্যাপারে বহু জাহেলিয়াত প্রবেশ করেছে তার একটি জাহেলিয়াত হচ্ছে হলুদ মাখানো প্রথা যেমনভাবে বিবাহ পড়ানো তো জাহেলিয়াত ঢুকেছে হলুদ মাখানোর বিষয়টি সারি কোনো বিধান নয় আব্দুর রহমান আউফের গায়ে তার কাপড়ে একটু হলুদ রং দেখলেন দেখে আল্লাহ রসুল বললেন তুমি কি বিবাহ করেছ তো সাহাবি বললেন জি হ্যাঁ বিবাহ করেছি খেজুরের আঠি সমপরিমাণ মোহর দিয়ে স্বর্ণের মোহর দিয়ে তাকে বিবাহ করেছি তিনি বললেন যে তুমি ওটা ছাগল হলো অলিমা করো কিন্তু এ হাদিসের অর্থ এই নয় যে হলুদ মাখা বিধানটি শরীয়তে চলে এসেছে হলুদ মাখা কোনো সারি বিধান নয় কোনো ছেলে বা কোনো মেয়ে হলুদ মাখতেও পারে তবে অবশ্যই তাকে বিবাহের কোনো বিধান বলা যাবে না সাথে সাথে হলুদ মাখার একটা অনুষ্ঠান বরের পক্ষ থেকে বর যাবে কনের বাড়িতে কনে আসবে বরের বাড়িতে হলুদ মাখতে এটা একটা নির্ঘাত গ্রামের যুবতী মেয়েরা ছেলেকে হলুদ মাখাবে আর মেয়েরা ওই মেয়েকে হলুদ মাখাবে এর কোনো অবকাশ নেই আবু সাহেব খুদরি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী বলেছেন লাবাসরুল মার আল আত ইলাইহা কোনো মহিলা কোনো মহিলার গায়ে হাত লাগাতে পারে না বিনা প্রয়োজনে স্পর্শ করতে পারে না কেন আল্লাহ রসুল বলছেন ও যদি তার গায়ে হাত লাগায় তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ও যদি দেখে তাহলে কোনো সময় তার স্বামীর সামনে বিবরণ দিবে যখন সে তার স্বামীর সামনে বিবরণ দিবে তখন তার স্বামী তাকে অন্তরের দৃষ্টিতে দেখবে যা না যায় হারাম সুদী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 হামিদম ওয়া মুসাল্লিয়া সম্মানিত দর্শক শ্রোতা বিরতির সময়তে সাথে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আবারও আলোচনা ধারাবাহিকতায় ফিরে আসতে চাচ্ছি এখানে অনেকগুলি বিষয় উল্লেখ করলেন আরো হয়তো উল্লেখ হবে ইনশাআল্লাহ রঙের বিষয়ে যেটা জি আমার যতটুকু বুঝে আসে হাদিস থেকে এটা যেহেতু আপনিও ক্লিয়ার করে বলেছেন যে এটা বিবাহের কোনো বিধান নয় রঙে রঙিন হওয়া তবে মেয়েদের যদি হয়ে থাকে যেহেতু মেয়েদের সাজসজ্জায় রঙিন হওয়া জায়েজ রয়েছে তাহলে হলেও সেখানে অনেকগুলি সীমা রাখা লক্ষ্য রাখতে হবে অনেকগুলি সীমা রেখা মেয়েকে রং দেওয়ার ক্ষেত্রে কোনো পুরুষ সেখানে কখনো যেতে পারে না যেতে পারে না শুধু মেয়েদের পরিবেশে সেটি হতে পারে তারপর সেই রঙের কাজ কারবারগুলিও ওই হিন্দু বা খ্রিস্টান বা তাদের অনুসরণ করে তাদের নীতিতে তাদের নিয়মে সেটি কখনো হতে পারে না আর পুরুষের ক্ষেত্রে যদিও সাহাবে আব্দুর রহমান বিন আউফ রাজিয়াল্লাহ আনহুর গায়ে কিছু রঙের আচর দেখলেন রাসুল সাল্লাম কিন্তু এটা প্রমাণ করে না যে পুরুষ রঙিন হবে বরং পুরুষের রঙিন হওয়াটা নিষিদ্ধ অন্য বর্ণনায় পাওয়া যায় পুরুষের জন্য সুগন্ধি রঙিন হওয়া নয় রঙিন হওয়া নয় এটা হতে পারে এই ঘটনাও ঘটে গেছে যে তার স্ত্রীকে রঙিন করা হয়েছে সেই রং তার একই সাথে উঠা বসার কারণে গায়ে এসে গেছে এ কারণে হতে পারে কিন্তু মানে এখান থেকে দলিল নেওয়া যাবে না যে পুরুষের আবার রঙিন বরং পুরুষদের জন্য হ্যাঁ, রঙিন হওয়া নিষিদ্ধ বরং পুরুষ যেমন রঙিন হয় এটা যতটুকু অন্যায় তার চেয়ে আরো জঘন্যতম অন্যায় হলো মেয়েরা গিয়ে পুরুষকে রঙিন করায় সেই এমন মেয়েরা যেগুলি তার মাহারামও নয় যাদের সামনে তার উঠা বসা চলাও জায়েজ নেই এখন রং তো পুরুষের জন্য জায়েজ নেই দ্বিতীয় হলো এমন মেয়েরাও সেখানে গিয়ে আড্ডা দেয় বা সেখানে গিয়ে বিশৃঙ্খলা বা পরিবেশ নষ্ট করে সেটা আরও ধরনের সেটা জায়েজ নেই একটা বিবাহ বৈধ হওয়ার জন্য মেয়ের পিতা থাকতে হবে দুজন সাক্ষী দুইজন সাক্ষীর উপস্থিতিতে মেয়ের পিতা বরকে লক্ষ্য করে বলবেন আগে হামসলাত হবে তারপর করোন মাজিদের আয়াত হবে তারপর মেয়ের পিতা বরকে লক্ষ্য করে বলবেন যা হাদিসের ভাষাতে বোঝা যাচ্ছে যে আমার মেয়ে নাম উল্লেখ করে খালেদা বা হাসিনা যেটাই হোক খালেদা আমার মেয়ে খালেদা নগদ বাকি দুটাই শরীয়তে জায়েজ এত টাকা নগদ এতটা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে উত্তম হলো নগদ দেওয়া উত্তম হলো নগদ দেওয়া তুমি তাকে স্ত্রী সত্ত্বে গ্রহণ করো সে বলবে গ্রহণ করলাম বা কাবিল তো বোখারির হাদিসের গ্রন্থে কাবিল তো শব্দটার প্রতি ইঙ্গিত হয় হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রসুল তিনবার বলতেন যখন তিনবার হয়ে যাবে তখন দোয়া করে দেন বারাক আল্লাহ এই দোয়া পড়ার পরে বৈঠক শেষের দোয়া পড়ে দিবেন সুবানাক আল্লাহ হামদিকা এ হচ্ছে মোটামুটি বিবাহের একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানে আমরা সিরিয়াল জাতির সামনে পেশ করতে পারি যেটা জাহেলিতে স্থান পেয়েছে তার এক নম্বর জাহেলিয়ত হিসাবে স্থান পেয়েছে মেয়ে দেখা বন্ধু বান্ধব নিয়ে একসাথে হয়ে মেয়ে দেখছে এবং তাকে সেখানে একটা উপঢকন উপহার দিচ্ছে এই বিবাহের পূর্বে যেসব অনুষ্ঠান করা হয় রং মাখানো হলুদ মাখানো এটা জাহেলিয়ত শেখ এ প্রসঙ্গে একটি জিজ্ঞাসা যে বর কনেকে গোসল করানোটা শরীয়তের কোনো অপরিহার্য বিধান এখানে মহতারাম আরেকটি বিষয় মনে হয় ছুটে যাচ্ছে সেটা হলো এক হলো মেয়ে দেখা মেয়ে দেখা যেটা আমরা বললাম সেটা নির্দেশ রয়েছে ছেলে দেখবে কিন্তু দেখার পরে আক্ত হওয়ার পূর্ব পর্যন্ত সেই মেয়ের সাথে কোনো রকমের উঠা বসা চলাফেরা গল্প গুজব এগুলি কখনো হতে পারে না হতে পারে কিন্তু বরং সমাজে এরকম পাওয়া যায় যে বিশেষ কারণে হয়তো অনুষ্ঠান করতে পারছে না আক্তের অনুষ্ঠান করতে পারছে না এখন দেখার পরে উভয় চলাফেরা ওঠা বসা যাতায়াত সবকিছু শুরু হয়ে গেল এটি সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম এবং এটাও জাহিলিয়াতের বিষয় তো বিবাহের পূর্বে বিভিন্ন এলাকা ভিত্তিক খাওয়ার ব্যবস্থা করা রং মাখার ব্যবস্থা করা রং ছিটানো পাড়া প্রতিবেশী মিলে হই হুলড় করে হাসি মজাক এগুলো সব জাহেলিয়াত বিবাহকে লক্ষ্য করে বিশাল মহিলা ও পুরুষের একাত্রিত অনুষ্ঠান খাওয়ার অনুষ্ঠান এটাও জাহেলিয়াত এলাকা ভিত্তিক বিভাগে লক্ষ্য করে বরের সাথে অনেক নারীর সমাগম হওয়া কনের পিতার বাড়িতে এটাও জাহেলিয়াত মেয়ের কাছে বিবাহ পড়াতে যাওয়া মেয়েকে কবুলিয়াতের শব্দগুলি উল্লেখ করা এটা হচ্ছে জাহেলিয়াত বিবাহের পূর্বে বরকে যৌতুক দেওয়া যা একেবারে হারাম এরপরে এলাকা ভিত্তিক কনের পিতাকে বরকে কিছু তাৎক্ষণিক দিতে হয় জামা কাপড় দিতে হয় আপনার গাড়ি দিতে হয় আপনার সাইকেল দিতে হয় অনেক কিছু দেওয়ার যে প্রথা আছে কনের পিতাকে এগুলো জাহেলিয়াত কেননা শরীয়তে কনের মেয়ের পিতার একটি পয়সা খরচ হবে এটা শরীয়তে বোঝা যায় না বরং ছেলের পিতার খরচ হবে এটা বোঝা যায় এতটুকুই মেহমান যারা আসবে তাদেরকে মেজবান হিসেবে খাওয়াবেন এটুকুই কিন্তু এর অর্থ এই নয় যে ছেলেকে যৌতুক দিতে হবে ছেলেকে নতুন এভাবে পোশাক দিতে হবে যৌতুক সহ যত কিছু দেওয়ার বিষয়টি আছে এগুলো সব জাহেলিয়াত সাথে সাথে বিবাহের অনুষ্ঠানের পরে মেয়ের পিতার পক্ষ থেকে যত লোকজন ছেলের বাসায় গেছে ছেলের পক্ষ থেকে তার চেয়ে বেশি লোকজন মেয়ের পিতার বাসাতে আসতে হবে এটা একটা জাহেলিয়া শর্ত করে জি সাথে সাথে নতুন মেয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে তার সাথে আরও কিছু মেয়ে যেতে হবে এটা জাহেলিয়াত সেই মেয়েকে কিছু নতুন পোশাক দিতে হবে যত লোক গেছে তাদেরকে নতুন পোশাক দিতে হবে এগুলো সব জাহেলিয়াত একটা বিবাহকে লক্ষ্য করে যত কিছু নিয়ম কানুন দেখা যাচ্ছে সম্পূর্ণ জাহেলিয়াত জরুরিভাবে পরিহার করতে হবে পরিত্যাগ করতে হবে সেখানে গীত বড় মেয়েদের গীতের অনুষ্ঠানের কোনো প্রশ্নই আসে না নাচানাচির কোনো প্রশ্নে আসে না রং মাখানোর কোনো প্রশ্নে আসে না বাজনার কোনো প্রশ্নে আসে না আমরা রাসুল সাল্লাহ আলি আসাল্লামের ওই বাক্যটিকে এখানে খুব স্পষ্টভাবে পেশ করতে চাই যেখানে আল্লাহ রসুল বলেছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে উম্মাতি বিল যে আমার উম্মাতের কিছু লোক অমুসলিমদের সাথে মুশরেকদের সাথে মিশে যাবে এই বিবাহকে লক্ষ্য করে বহু কর্মই আমাদের ওই মুশ্রিকদের সাথে মিশে যাচ্ছে কনেকে সাজানোকে লক্ষ্য করে বাসর ঘরে কত ব্যবস্থাপনা যেভাবে কনেকে সাজানো হচ্ছে এইভাবে পুতুল করে এসব হারাম বস্তু দিয়ে নেইল পালিশ দিয়ে কপালে টিপ দিয়ে সাজানো যা জাহেলিয়াত সাথে সাথে ওই বাসর ঘরটি ভাবি সাজাবে খালাতবন ফুফাতন সাজাবে এগুলো হচ্ছে জাহেলিয়াত একবারে বিবাহের প্রথম আপনার গীত বা রং মাখানো হলুদ মাখানো অনুষ্ঠান থেকে নিয়ে এই পরবর্তী আপনার বাসর ঘর সাজানো অনুষ্ঠান পর্যন্ত এই যে নারীদের একটা সমাগম ভাবি খালাতো বোন ফুফাতো বোন এই প্রচলিত নারীদের একটা সমাগম এরা এমনভাবে বিবাহের সাথে জড়িয়ে গেছে এবং দেবরের সাথে চাচাতো ভাইয়ের সাথে খালাতো ভাইয়ের সাথে জড়িয়ে গেছে মনে হচ্ছে যে স্বামী স্ত্রী অত কাছাকাছি হতে পারে না বিবাহের অনুষ্ঠানে তারা যত যত কাছে একেবারেই হারাম তো শেখ আপনার দৃষ্টিভঙ্গি আকর্ষণ করতে চাচ্ছি যে পক্ষান্তরে যে ওয়ালিমা ইসলাম যেটা শরিয়াত যেটা অনুমোদন করেছে এ সম্পর্কে একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে হ্যাঁ, সুন্দর কথা বলেছেন মহতারাম আমাদের বিয়েকে কেন্দ্র করে যেগুলি জাহিলিয়াত আধুনিকতার নামে রয়েছে সেগুলি উল্লেখ করলেন তো এগুলির সাথে আরেকটি সংশ্লিষ্ট সেটাও যেটা অলিমাকে কেন্দ্র করে কোনো সন্দেহ নেই অলিমা একটি শরীয়তসম্মত শরীয়তসম্মত বিষয় অলিমা করা শরীয়তের নির্দেশ করবে কিন্তু আজকে এই অলিমার সাথে জড়িয়ে গেছে আধুনিকতার নামে অনেক জাহিলিয়া তার মাঝে যেই অলিমা নারী ও পুরুষ অবাধে একত্রে বিশেষ করে নারীরা নগ্নভাবে বেহায়ার মতো অশ্লীল মতো যেখানে আজকে সমবেত হয় এটাও এক প্রকার জাহেলিয়া এখানে একটি প্রশ্ন থেকে যায় সেটা হলো ওয়ালিমা কে করবে মেয়ের বাবা না ছেলের বাবা না ওয়ালিমা কখনো মেয়ের বাবা প্রশ্নই আসে না অলিমা করবে ছেলে ছেলের পক্ষ ছেলের পক্ষ করবে অলিমা তাদের এই অলিমার দায়িত্ব যেটাকে ভিন্ন নামে ব্যবহার করে থাকে মূলত শরীয়তের নাম যেটা সেটাই ব্যবহার করা উচিত অলিমা হিসেবে ব্যবহার করা উচিত আর এটা হলো ছেলের নাম দেওয়া ঠিক নয় এটা হচ্ছে ছেলের পক্ষ থেকে সেই অলিমায় ভাবে অনেক অলিমা আবার এমনও হয়ে থাকে সেটা টাকা কালেকশনের একটা ক্ষেত্র হয়ে যায় যদি টাকা কালেকশনের ক্ষেত্র হয়ে থাকে তাহলে এটিও কখনো শরীয়ত সম্মত অলিমা নয় বরং এটা একটা কালেকশনের ব্যবসায়ী অলিমা যেটি কখনো বরকতময় হতে পারে আপনার কথার মধ্যে এখানে দুইটা কথা জাহিলিয়াতটা কত কঠিন দেখা দিয়েছে দুই জায়গাতেই এরকম অলিমার অনুষ্ঠানে মেয়েকে পুতুল করে সাজানো হয় সাজিয়ে সকলের সামনে প্রদর্শনী হিসেবে তাকে রেখে দেওয়া হয় এটা যে কত বড় অজ্ঞতা কত বড় জাহেলিয়াত এই সমাজ শিক্ষিত হলে এটা করতে পারে এলাকাবাসী সবাই তার মুখ দেখবে এটা কত বড় হতে পারে ঠিক এটাই আছে বিবাহের অনুষ্ঠানে এই যে আপনার কমিউনিটি সেন্টারে যে বিবাহগুলি হচ্ছে ওখানে একবারে ওই মেয়েকে পুতুল করে সাজিয়ে রেখেছে দেশবাসী এলাকাবাসী হাজারো পুরুষ নারী যেটা দেখছে যেটা বড় ধরনের যা হেলে একটা নোংরামি শুধু দর্শক শ্রোতা আসলেই বিবাহ একটি সামাজিক এবং নিছক ধর্মীয় অনুষ্ঠান এটা ধর্মীয়ভাবে ইসলামিক সিস্টেমে সম্পাদন করাটাই প্রত্যেকটি মুসলিম পরিবারের দায়িত্ব একান্ত জরুরি কোনো ক্রমেই আমরা এই অতি সভ্যতা বা আধুনিকতার নামে জাহিলিয়াতের সেই সমস্ত অনাচার এবং অনাসৃষ্টি এই বিবাহ নামক একটি পবিত্র অনুষ্ঠানের ভিতরে আমরা যাতে না নিয়ে আসি তো আসুন আমরা সকলেই আমাদের বৈবাহিক অনুষ্ঠানকে সব ধরনের জাহিলি মুক্ত পরিবেশে সম্পাদন করার চেষ্টা করি মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলেই বলি আমিন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمة الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله ربا للعباد ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله ربا للعباد ربنا الله ربنا الله ليس غير الله ربا للعباد أمة الصحراء يا شعب এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক টিএইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোড কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন SWIFT BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at Peace TV dot TV মানবতার সমাধান মোমেনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাসিম মাদানি শেখ হাসিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদব প্রতি মঙ্গলবার সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়